সলাত দোহা বলছেন সলাত দোহা সেই সলাত দোহাটার কয়েকটা নাম আছে এবং কয়েকটা সময় আছে সলাত দোহাটা তিনটা ওয়াক্তে পড়া যায় সূর্য ওঠার সাথে সাথে যদি পড়া হয় সেটাকে বলা হয় এশরাক তারপরে আপনি আরেকটু পরে পড়েন নয়টা দশ আটটা নয়টার দিকে সেটা হয়ে যাবে সলাত দোহা আবার আপনি আরেকটু পরে পড়েন সেটার আরেকটা নাম আছে সলাতুল আবাবিন নবী সাল্লাম বলছেন সলাতুল আওয়াবিন হেইনাই ফেসাল যখন ওটের বাচ্চাগুলো গরম হয়ে যায় তখন সলাতুল আওয়াবিনের আওয়াবিন বান্দাদের সলাতের সময় হয়ে যায় অর্থাৎ সূর্য যখন উপরে উঠে রোদ যখন খুব তেজ হয়ে উঠে তখন সলাতুল আওয়াবিনের সময় হয় তো এই জন্য আবাবিন তো অবশ্যই আছে এশরাকও আছে এবং নবী সালাম বলছেন ফজর আদায় করে কেউ যদি বসে থাকে জিকির আসকার করে এরপরে সূর্য উঠার পরে দুই রেখাত সলাত আদায় করে নবী সালাম বলছে কাজরে হাজ্জাতেন ওয়া ওমরা আল্লাহ পাক তাকে একটা হজ এবং একটা ওমরার স্বভাব দেন নবী সালাম বলছেন তাম মাতান তাম মাতান তাম মাহ অবশ্যই অবশ্যই অবশ্যই তাহলে এই নামাজটাকে আমাদের দেশে আশরাক বলে যেটা সূর্য ওঠার সাথে সাথে কিন্তু অরিজিনালি এই নামাজের হাদিস ভিত্তিক নাম হলো দোহা আর আওয়াবিন যেটা আমাদের দেশে প্রসিদ্ধ হলো বাদাল মাগরিব কিন্তু মানে অরিজিনাল হাদিসের ভাষায় আওয়াবিন হলো আওয়াবিন কোনো নামাজের নাম না আওয়াবিন হলো বান্দাদের নাম তো আওয়াবিন বান্দা হলো যারা ইন্নাহ আব্দুল আওয়াব আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তনশীল পুরান কেরিমে অনেক জায়গায় আছে তো আওয়াবিন বান্দারা ওই তাহাজুদের নামাজও পড়ে শেষ রাত্রে আবার মাগরীবের পরেও পড়ে আবার ওই মানে ফজরের পর থেকে জোহরের মাঝখানে মানে আওয়াবিন বান্দার বড় একটি বৈশিষ্ট্য হলো এই সকল বান্দাগুলা আল্লাহর প্রতি এত মহব্বত এরা নামাজ ছাড়া থাকতে পারে না এটা হলো আওয়াবিন বান্দার বড় বৈশিষ্ট্য তো দেখেন ফজর থেকে জোহর মাঝখানে বিশাল একটা গ্যাপ কোন নামাজ আল্লাপাক পরশ করেন নাই তা আওয়াবিন বান্দাগুলা এই পাগল বান্দাগুলা নামাজ ছাড়া থাকতে পারে না তো এই জন্য এর মাঝখানে এরা সলাত আদায় করে আবার দেখেন এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত লম্বা একটা সময় কোনো নামাজ নাই এই বান্দাগুলো নামাজ ছাড়া তো এতক্ষণ থাকতে পারে না এই জন্য এরা এই রাত্রিবেলা নামাজ আদায় করে যেটাকে আমরা তাহাজুদ বলি আবার মাগরীবের পরে যেহেতু রাতের সূচনা দিনের সূচনায় যেমন তারা চলাত আদায় করে রাতের সূচনায়ও তারা চলাত আদায় করে এই জন্য মাগরীবের পরেও তারা নফল নামাজ পড়ে এই সবগুলাই আবাবিন বান্দাদের নামাজ মানে ফরজের বাহিরে যত নফল নামাজ আছে এই সব নফল নামাজ সলাতুল আওয়াবিন আওয়াবিন বান্দাদের নামাজ